এ জীবন দিয়েছি বিলিয়ে তোমরা ছকি কি ঘুমিয়ে শপথ নিয়েছি আজ আমরা সকলে রাসুলের সম্মান দেব না লুটাতে রাসুলের সম্মান দেব না লুটাতে এ জীবন দিয়েছি বিলিয়ে অস্ত্র হাতে মোরা জেগে উঠেছি পাওনা ওদের আজ দিয়ে চলেছি অস্ত্র হাতে মোরা জেগে উঠেছি পাওনা ওদের আজ দিয়ে চলেছি ততদিন রব এই পথে অটল যতদিন দেহি প্রাণ থাকবে এ জীবন দিয়েছি বিলিয়ে তোমরা আছো ঘুমিয়ে শপথ নিয়েছি আজ আমরা সকলে রাসুলের সম্মান দেব না লুটাতে রাসুলের সম্মান দেব না লুটাতে এ জীবন দিয়েছি বিলিয়ে লৌহ কারাবাসে করি না কো ভয় ফাঁসির মঞ্চে যদি ঝুলতেও হয় লৌহ কারাবাসে করি না কো ভয় ফাঁসির মঞ্চে যদি ঝুলতেও হয় হাসি মুখে জীবন বিলিয়ে দিব তবু রাসুলের অপমান নেব না মেনে আমরা তবু আমরা তবু আমরা রব না এ জীবন দিয়েছি বিলিয়ে তোমরা আছো কি ঘুমিয়ে শপথ নিয়েছি আজ আমরা সকলে রাসুলের সম্মান দেব না লুটাতে রাসুলের সম্মান দেব না লুটাতে এ জীবন দিয়েছি বিলিয়ে